প্রতিটি ধুলি কনায় দু চোখ ফিরায় তোমার করুণা শুধু খুঁজে পায় প্রতিটি ধুলি কনায় দু চোখ ফিরায় তোমার করুণা শুধু খুঁজে পায় এত সুন্দর সৃষ্টি তোমার দেখে জুড়ায় এই নয়নামা এত সুন্দর সৃষ্টি তোমার দেখে জুড়ায় এই নয়নামা তোমার সৃষ্টি খোদা এত প্রেমময় নিপুণ তোমার সবই তুমি দয়াময় তোমার সৃষ্টি খোদা এত প্রেমময় নিপুণ তোমার সবই তুমি দয়াময় প্রতিটি ধুলি কনায় দু চোখ ফিরায় তোমার করুণা শুধু খুঁজে পায় তোমার করুণা শুধু খুঁজে পায় শুধু খুঁজে পায় সবুজ মাঠে বাতাসের দো মিষ্টি সুরে ডাকে ভোরের পাখি নিঝুম রাতে জলে জোনাকি প্রকৃতির মাঝে তোমাকে দেখি সবুজ মাঠে বাতাসের দো মিষ্টি সুরে ডাকে ভোরের পাখি নিঝুম রাতে জলে জোনাকি প্রকৃতির মাঝে তোমাকে দেখি তোমার পরিচয় সৃষ্টি মাঝে তোমার পরিচয় সৃষ্টি মাঝে এমন শুধু যে তোমাকে চায় প্রতিটি ধুলি কনায় দু চোখ ফিরায় তোমার করুণা শুধু খুঁজে পায় তোমার করুণা শুধু খুঁজে পায় এত সুন্দর সৃষ্টি তোমার দেখে জুড়ায় এই নয়নামা এত সুন্দর সৃষ্টি তোমার দেখে জুড়ায় এই নয়নামা তোমার সৃষ্টি খোদা এত প্রেমময় নিপুণ তোমার সবই তুমি দয়াময় তোমার সৃষ্টি তো প্রেমময় নিপুণ তোমার সবই তুমি দয়াময় প্রতিটি ধুলি কণায় দু চোখ ফিরায় তোমার করুণা শুধু খুঁজে পায় তোমারি করুণা শুধু খুঁজে পাওনা শুধু খুঁজে পাও শ্রেষ্ঠ মানব করে সৃষ্টি করে শ্রেষ্ঠ রাসুলের উম্মতে রে জাহেলিয়াতে রাধারে যখন ভুল করে ভুল পথে হচ্ছে মরো শ্রেষ্ঠ মানব করে সৃষ্টি করে শ্রেষ্ঠ রাসুলের উম্মতে রে জাহেলিয়াতে রাধারে যখন ভুল করে ভুল পথে হচ্ছে মর দিয়েছ বিধান তুমি কোরআনে কারিম দিয়েছ বিধান তুমি কোরআনে হাকি যার মাঝে সমাধান পেয়েছে সবাই প্রতিটি ধুলি কনায় দু চোখ ফিরায় তোমার করুণা শুধু খুঁজে পায় প্রতিটি ধুলি কনায় দু চোখ ফিরায় তোমার করুণা শুধু খুঁজে পায় এত সুন্দর সৃষ্টি তোমার দেখে জুড়ায় এই নয়নামা এত সুন্দর সৃষ্টি তোমার দেখে জুড়ায় এই নয়নামা তোমার সৃষ্টি খোদা এত প্রেমময় নিপুণ তোমার সবই তুমি দয়াময় তোমার সৃষ্টি খোদা এত প্রেমময় নিপুণ তোমার সবই তুমি দয়াময় নিপুণ তোমার সবই তুমি দয়াময় নিপুণ তোমার সবই তুমি দয়াময় নিপুণ তোমার সবই তুমি দয়াময়